একটি মানুষ ছিল খুবই সুন্দ একটি মন যার বড়ই উদা যারা গো মনে গাহে বলবো সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ একটি মানুষ ছিল খুবই সুন্দর একটি মন যা বড়ই উদার একটি মানুষ ছিল খুবই সুন্দর একটি মন যান বড়ই উদার যারা গমনে গাহে বুলবুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল তাই তো দরুদ পড়েছে সারাক্ষণ তাকে সালাম দিয়েছে অবিরম তাই তো দরুদ পড়েছে সারাক্ষণ তাকে সালাম দিয়েছে অবিরম তাই তো দরুদ পড়েছে সারাক্ষণ তাকে সালাম দিয়েছে অবিরম যার আলোতে গেছে নিখিল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল একটি মানুষ ছিল খুবই সুন্দর একটি মন যার বড়ই উদার একটি মানুষ ছিল খুবই সুন্দর একটি মন যার বড়ই উদার যারা গো মনে মনে গাহে বুলবুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল তার দেয়া পথ ধরেছে আমি চলছি চলবো সারা জীবনে তার দেয়া পথ ধরেছি আমি চলছি চলবো সারা জীবনী তার দেয়া পথ ধরেছি আমি চলছি চলবো সারা জীবনী তারি গান গে হয়েছি ব্যাকুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল একটি মানুষ ছিল খুবই সুন্দর একটি মন যা বড়ই উদার একটি মানুষ ছিল খুবই সুন্দর একটি মন যা বড়ই উদার যারা গো মনে গাহে বুলবুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল সে যে মোহাম্মদ রসুল